আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আবদুল্লাহ ও রসুলহিল করিম ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন ওমং তবি আহমবি ইহসানিন ইলাউমদ্দিন আম্মাবাদ প্রিয় দর্শক বৃন্দ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি প্রতিটি মমিনের ইমান ইসলামকে স্বচ্ছ করে নেওয়ার জন্যে যে বিষয়টি একান্ত জানা প্রয়োজন তা হল আল্লাহ সুবাহ হুয়া চালার তাও হেদ বিষয় সম্পর্কে আমাদেরকে অবগত হওয়া দরকার অতি জরুরি সেটি বরং আমরা বলবো যে মানুষের শারীরিকভাবে সুস্থ সুন্দর থাকার জন্য খাওয়া ও পানীয় যত প্রয়োজন মনে করে মানুষ তার চেয়ে আরো বেশি প্রয়োজন হলো তার ইমানকে সঠিক রাখার জন্যে তাওহিদ এ বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা তাই প্রিয় দর্শক বৃন্দ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাবাহিক কিতাব তাওহিদ এর দর্শে আমরা এর পূর্বে উনত্রিশতম দর্শ গ্রহণ করেছি আজকে আমরা কিতাব তাওহিদ থেকে তিরিশতম দর্শ গ্রহণ করব ইনশা আল্লাহ লেখক রাহমাহুল্লাহ এর পূর্বে যে দর্শটি আমরা শুনেছি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে যে অধ্যায়টি তিনি এর পূর্বের অধ্যায় হিসেবে নিয়ে এসেছিলেন তা হল আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি তাওহিদকে সংরক্ষণের জন্য যে তৎপর ছিলেন যে অবদান রেখেছেন এবং শির্কের সকল পদগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম যে ভূমিকা রেখেছেন সে সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে অনত্রিশতম দর্শে কিছুটি অবগত হয়েছি আসলে এ আমরা আরেকটি বিষয় সম্পর্কে অবগত হব লেখক রাহিমহল্লা এখানে অধ্যায় পেতেছেন বাবু মা যা উম্মা ইয়াবুদু আল আউসান আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম কিছু হাদিসে আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন এ উম্মাতের মানুষেরা কোন কোন পর্যায়ে তারা যেতে পারে কি কি কর্মে তারা লিপ্ত হতে পারে সে সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী করেছেন লেখক রাহিমহল্লা সেই ভবিষ্যৎবাণীগুলির আলোকেই তিনি অধ্যায় বেঁধেছেন যে এ উম্মাতের কতক মানুষ তারা প্রতিমার পূজায় লিপ্ত হবে এ উম্মাতের কতক মানুষ তারা প্রতিমা পূজায় লিপ্ত হবে লেখক রাহমহল্লা এ অধ্যায় বেঁধেছেন বেঁধে তিনি এখানে কয়েকটি আয়াত এবং একটি গুরুত্বপূর্ণ হাদিস তিনি নিয়ে এসেছেন এরপর অনেকগুলি তিনি শিক্ষা বর্ণনা করেছেন লেখক রাহমহল্লা এ অধ্যায় দিয়ে তিনি বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ রাসুল সাল্লাম যেহেতু ভবিষ্যৎবাণী করেছেন যে উম্মাতির কিছু সংখ্যক মানুষ তারা শিরকে লিপ্ত হবে প্রতিমা পূজায় লিপ্ত হবে এর অর্থ হলে এই অতএব আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যেন কখনো ওই দুর্ভাগা ওই হতভাগাদের মধ্যে না হই আমরা যেন সেরকম কর্মে কখনো লিপ্ত না হই আমরা যেন সে বিষয়ে সতর্ক হতে পারি উদাহরণস্বরূপ কোন জনপদের প্রতিনিধি যদি সেই জনপদের মানুষদেরকে বলে থাকে যে আমাদের এই এলাকায় বা এই জনপদে কোনো কোনো বাড়িতে হয়তো ডাকাতি হবে এর অর্থ কি সেই জনপদের বা সেই গ্রামের চেয়ারম্যান বা মেম্বার বা প্রতিনিধি এর এই সতর্কবাণী শুনে সকলে বাড়িঘর খুলে দিয়ে দরজা খুলে দিয়ে বসে থাকবে না তারা সকলেই সতর্ক হবে যে আমার বাড়িতে যেন ডাকাতি না হয় আরেকজন মনে করবে আমার বাড়িতে যেন না হয় আরেকজন মনে করবে যে আমার ঘরে যেন ডাকাতি না হয় এজন্য তারা সতর্ক থাকবে ঠিক আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এই দৃষ্টিকোণ থেকেই তিনি তার উম্মাদ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন লেখক রাহমাহুল্লাহ তিনিও এই দৃষ্টিকোণ থেকে অধ্যায় বেঁধেছেন যে এ উম্মাতের কিছু মানুষ তারা প্রতিমা পূজায় লিপ্ত হয়ে যাবে অতএব সে বিষয় সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে আমি যেন ওই হতভাগা ওই দুর্ভাগা না হয়ে যাই লেখক রাহিমাহুল্লাহ তিনি সূক্ষ্মভাবে চিন্তা করে এরপর তিনি আয়াত নিয়ে এসেছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والتاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا আলম তারা তুমি কি লক্ষ্য করো নাই তাদের প্রতি যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছে তারা ইমান এনে থাকে তারা আস্থাশীল হয়েছে বিশ্বাসী হয়েছে বেল জিপ্ত ও তাগুত জিপ্ত এবং তাগুতের প্রতি জেপ্ত এবং তাগুত কি জিনিস এর ব্যাখ্যা ইনশা আল্লাহ সামনে পরবর্তী অধ্যায়গুলিতে আমাদের আসবে সংক্ষিপ্ত ভাবে আমরা বলতে চাই জিপ্ত তাগুত হলো জাদু শেরক শয়তান ইত্যাদিকে বোঝানো হয়েছে অর্থাৎ যারা কেতাব প্রাপ্ত হয়েছে তাদের প্রতি কি আপনি লক্ষ্য রেখেছেন তারা তো আস্থাশীল কিসের প্রতি জাদুর প্রতি আস্থাশীল তারা আস্থাশীল শয়তানের প্রতি তারা আস্থাশীল শেরকি কর্মকাণ্ডের প্রতি আবার ওই আহল কিতাব ইয়াহুদ্দাসারা তারা মুশ্রিক যারা কাফের যারা তাদেরকে বলে হা উলাই আহদা মিনাল্লাদিনা যে এরাই হলো যারা ইমানদার তাদের সে অনেক সঠিক পথ প্রাপ্ত প্রিয় বন্ধুরা এরপরে আরেকটি আয়াত নিয়ে এসেছেন লেখক রহমা আল্লাহ রবুল্লা আলমিন বলছেন قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد التاغوت هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله ওই ব্যক্তি বা ওই গোষ্ঠী সম্পর্কে কি আমি তোমাদেরকে সংবাদ দেব আল্লাহ রাবুল আলমিনের কাছে যাদের পরিণতি হলো খুবই কঠিন মাল্লাহ যাদেরকে আল্লাহ রাবুল আলমিন লানত বর্ষণ করেছেন আল্লাহ রাবুল আলমিন তাদের প্রতি ক্রোধান্বিত হয়েছেন ওয়াজা আলামিন হুমুল কেরাদাতাওয়াল খানাজির শুধু গজব ক্রোধান্বিত হয়ে থাকেননি বরং আল্লাহ রাবুল আলমিন তাদের প্রতি ক্রোধান্বিত হয়ে তাদের এই সুন্দর আকৃতির তৈরি মানুষকে বিকৃতি করে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে কেরাদাতাওয়াল খানাজির কাউকে বানর বানিয়ে দিয়েছেন আবার কাউকে শকুর বানিয়ে দিয়েছেন ও আবাদাত এবং তাদেরকে পরিণত করেছেন তাগুতের পূজারী হিসাবে গাইরুল্লাহর আবেদ হিসাবে শয়তানের আবাদতকারী হিসাবে মুশ্রাক হিসাবে তাদেরকে পরিণত করে দিয়েছে এটা তাদের প্রতি তাদের অসাধু আচরণের কারণে তাদের অপকর্মের ফল হিসাবে আল্লাহ রবুল্লাহ আলমী তাদেরকে এটা দিয়েছেন আল্লাহ বলছেন ওলা এরাই হলো সর্ব নিকৃষ্ট স্তরের মানুষ ও আবাল্য হানসাওয়া ইসাবিল এবং সঠিক পথ থেকে এরাই হলো বিচ্যুত সঠিক পথ থেকে এরাই হলো গুমরাহ সঠিক পথ থেকে এরাই বিভ্রান্ত হয়েছে সুরামায়দা ষাট নম্বর আয়াত ভাবে লেখক রহমহল্লা আরেকটি আয়াত নিয়ে এসেছেন قال الذين غلبوا على امرهم لنتخذن عليهم مسجدا সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি এসেছেন এক শ্রেণী তারা বলছেন قال الذين غلبوا على امرهم لنتخذن عليهم مسجدا যদি তারা তাদের অপর প্রতিষ্ঠিত হয় জয়লাভ করে আলাইহিম মসজিদা তাহলে তাদের কবরগুলিকে তাদের স্থানগুলিকে তারা মসজিদে পরিণত করবে প্রিয়বন্ধুরা আল্লাহ সুবাহান হুয়া তালা তিনটি আয়াতগুলিতে যে বিষয়ে যাদেরকে নিয়ে আলোচনা করছেন মূলত তারা হচ্ছে আহলুল কিতাব ইহুদ এবং নাসারা যারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে যারা পথভ্রান্ত হয়ে গেছে যাদের কাছে নবী আসার সত্ত্বেও কিতাব আসা সত্ত্বেও রাসুল আসা সত্ত্বেও কিতাব আসা সত্ত্বেও সঠিক পথে প্রতিষ্ঠিত থাকতে পারেনি বিভ্রান্ত হয়ে গেছে গুমরা হয়ে গেছে আল্লাহ সুবাহান হুয়া চালা তাদের ব্যাপারেই এই আয়াতগুলিতে বিভিন্ন তাদের অবস্থানগুলি সম্পর্কে তুলে ধরেছেন লেখক রাহেমহল্লা এখানে তাদেরগুলি আলোচনায় নিয়ে এসেছেন মূলত লেখক রাহেমহল্লা এর দ্বারা বোঝাতে চাচ্ছেন যে তাদের এই খারাপ পরিণতি বা তাদের এই খারাপ আচরণকে অনুসরণ করে এ উম্মাচের কিছু মানুষও সেই পথের পথিক হবে লেখক রহমহল্লা এ প্রসঙ্গে তিনি কিছু হাদিসও নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলেন তোমাদের পূর্ববর্তী যারা তোমরা তাদের রীতিনীতি তাদের পথ পদ্ধতিকে অনুসরণ করবে হবহু ভাবে এমনকি তারা যদি লাউ দেখালো দোহরা তুমোহ তারা যদি গুই গর্তেও প্রবেশ করে তবু তোমরা গর্তে প্রবেশ করবে প্রিয় বন্ধুরা এ হাদিসটি নিয়ে আমরা আরো আলোচনা করব এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি অপেক্ষায় থাকবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা একটি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ দর্শ আমরা শুনছিলাম আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম এ উম্মাতের পরিণতি কিরকম হতে পারে এ উম্মাতের কিছু মানুষ তারা কোন পথে পরিচালিত হবে এ সম্পর্কে তিনি আল্লাহ সুবাহ আল্লাহর কাছ থেকে খবর পেয়েই ওহির আলোকে জেনেই তিনি কিছু ভবিষ্যৎবাণী করেছেন যে ভবিষ্যৎবাণীগুলি এ অধ্যায়ে কিছু কিছু এসেছে মূলত এগুলি এসেছে আমাদের সতর্ক হওয়ার জন্য আমরা যেন সেই দুর্ভাগা শ্রেণীর মধ্যে না হই আমরা যেন হতবাঘা সমাজে অন্তর্ভুক্ত না হই সে বিপদ থেকে মুক্ত থাকতে পারি সেটি আল্লাহ রাবুল আলমিন রসুল সাল আলী ওসাল্লাম এর মাধ্যমে তার উম্মকে সতর্ক করে দিচ্ছেন একটি হাদিস আমরা শুনছিলাম গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমাদের পূর্ববর্তী যারা তাদের রীতিনীতি সেগুলিকে তোমরা অনুসরণ করে চলবে ফলো করে চলবে অন্য হাদিসে এসেছে শিবরান বি শিবরিন বিঘাতে বিঘাত হাতে হাত তোমরা তাদের অনুসরণ করবে দেখাল চুমুহ এমনকি সেই ইহুদ নাসারা বা সেই তোমাদের পূর্ববর্তীরা তারা যদি গুইসাপের গর্তেও প্রবেশ করে তোমরাও তাদের অনুসরণ করে সেখানে প্রবেশ করবে অর্থাৎ কোন রকমের চিন্তা করবে না বিন্দুমাত্র যে আসলে এটা ভালো জায়গা না খারাপ জায়গা এটা কষ্টকর না এটা আনন্দদায়ক কোন রকমের চিন্তা নেই একেবারে চোখ বন্ধ করে তারা যা করেছে তোমরাও সেরকম করবে সাহাবাই কালামগঞ্জ জিজ্ঞাসা করলেন কালু ইয়া রাসুল আল্লাহ আলিয়াহুদ সালা আমাদের পূর্ববর্তী দ্বারা আপনি কাদেরকে বোঝাচ্ছেন তারা কি সেই ইয়াহুদ এবং নাসারা কালা ফামান রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন তাহলে কারা সেই ইহুদ এবং নাসারা যদি না হয় তারা কারা প্রিয় বন্ধুরা আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনুল করিমে বিভিন্ন আয়াতের মধ্যেও তাদের বিষয়গুলিকে তুলে ধরেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন হে যারা ঈমানদার যদি তোমরা সেই কাফেরদের অনুসরণ করো তোমাদের পশ্চাতের দিকে তোমাদেরকে ঠেলে দিবে ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি আমাদের অবস্থা কি দাঁড়াবে সেটি চিত্র তুলে ধরেছেন আমরা সেই ইহুদ এবং নাসারাদের এভাবে অনুসরণ করে চলবো আবার আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন ওয়ালং চার দা আঙ্কাল ইয়াহুদ ওয়ালান নাসারা ইয়াহুদ এবং নাসারা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের মিল্লা তাদের ধর্মের অনুসরণ করো তাদের নিয়ম নীতির অনুসরণ করো কিন্তু তাদের নিয়ম নীতি কি আজকে তাদের কাছে ভালো রয়েছে না তা কখনো নয় ঈসা আলি ইসালাতাম আল্লাহ সুবাহ পক্ষ থেকে যে নিয়ম নীতি নিয়ে এসেছেন সেটি তো নেই তাদের কাছে তা বিকৃত হয়েছে মোসা আলি সালাতাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ম নীতি নিয়ে এসেছেন সেটা কি রয়েছে সেই ইয়াহুদের কাছে না নেই তা তাদের মন করা মতো বিকৃতি করে ফেলেছে প্রিয় বন্ধুরা অতএব আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন আমরা যেন মূলত তাদের অনুসরণ না করি সেজন্যই সতর্ক করছেন লেখক রাহেমহল্লা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন সেই হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন হাদিসটি সহি মুসলিমের হাদিস আমার কাছে গোটা পৃথিবীকে এমন ভাবে গুটিয়ে ধরলেন আমি গোটা পৃথিবীর পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব কিছু আমি যেন দেখলাম আর আমার উম্মতের সাম্রাজ্য ততদূর পর্যন্ত পৌঁছবে যতদূর পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আমাকে দেখালেন সোহান আল্লাহ অর্থাৎ উম্মা ইসলামিয়া উম্মাতে মোহাম্মদের সাম্রাজ্য পূর্ব প্রান্ত থেকে পশ্চিম পর্যন্ত পর্যন্ত গোটা বিশ্বে ইনশা আল্লাহ একদিন না একদিন পৌঁছবে আমাকে দুটি ধনভাণ্ডার দেওয়া হয়েছে একটি হলো আহমার আর একটি হলো আবিয়াদ একটি লাল আর একটি সাদা লাল সাদা দ্বারা উদ্দেশ্য হল কেসরা এবং কৈসার রোম ও পারস্যের ধনভাণ্ডার আমি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আবেদন করেছি হে আল্লাহ আমার উম্মদকে তুমি একেবারে সকলকে ধ্বংস করে দিও না আল্লাহ কাছে এটাও আমি আবেদন করেছি আল্লাহ আলাইহিম তাদের বাইরের কেউ যেন তাদের উপর কখনো শত্রু হিসাবে প্রতিষ্ঠিত না হতে পারে নিজেদের যতক্ষণ না যে ইয়ে হয় ওয়াইন্না রব্বে কলা তখন আল্লাহ রব আলমিন বললেন ইয়া মুহাম্মদ যখন কোনো ফয়সালা ঘটে যায় সিদ্ধান্ত হয়ে যায় এটা তো আর পরিবর্তন করার সুযোগ থাকে না তবে ঠিক আছে তোমার আবেদন অনুযায়ী আমি দিলাম লে ওম্মাতিকা আল্লাহ বিসানাতিন বে আমি কখনো তাদেরকে এমন মহামারী দিয়ে গোটা উম্মাদকে একেবারে কি করব না ধ্বংস করব না এক আর তাদের নিজেদের ছাড়া আমি বাইরে কাউকে তাদের শত্রুকে তাদের উপর কখনো আমি প্রতিষ্ঠিত করব না তাদের উপর কখনো জয় করব না বরং তারা নিজেরা নিজেরাই যখন এ ঘটবে সেটা ভিন্ন কিন্তু বিষয়টা হলে এই যতক্ষণ তারা নিজেরা নিজেদের একজন অপরজনকে কাদা সরাসরি করবে একজন অপরজনের উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে একজন অপরজনের বিরুদ্ধে যখন তারা শুরু করবে তখন তাদের জন্য আর কোনো সুযোগ নেই তখন অন্যরাও তাদের উপর চলে আসবে প্রিয়বন্ধুরা এ হাদিসের পরিপূরক হিসাবে লেখক রাহেমহল্লা একটু অংশ নিয়ে এসেছেন আমি আমার উম্মাতের জন্য আরো যেটি বেশি আশঙ্কা করছি সেটা হলো পথভ্রষ্ট নেতারা যখন তাদের নেতৃত্ব দিবে সেই আশঙ্কা আমি বেশি করছি পথভ্রষ্ট নেতারা নেতৃত্ব দিবে যখন তাদের ওপর তরবারি নেমে আসবে কেমত পর্যন্ত সেই তরবারি আর উঠবে না অর্থাৎ যখন তাদের মাঝে পরস্পরে কাটাকাটি মারামারি শুরু হবে সেই ওসমান রবি আল্লাহ আনহুর শেষ সময়ের দিক থেকেই শুরু হয়ে গেছে সেটা তার সিলসিলা আজও চলে আসতেছে কোনোদিন শেষ হওয়ার আশা করা যায় না আল্লাহ রসুল সাল্লাম বললেন আমি আমার উম্মতের ব্যাপারে আশঙ্কা করছি যেটা সেটা হলো পথভ্রষ্ট ইমামগণ নেতাগণ তাদের যখন নেতৃত্ব দিবে তারা তাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইমাম তারাও হতে পারে আবার আরেকটা যারা পার্থিব দৃষ্টিকোণ থেকে ইমাম নেতা তারাও হতে পারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা ইমাম মূলত একজনে ইমাম হবেন যিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ও পার্থিব দৃষ্টিকোণ থেকে সব দিক থেকেই থাকবেন এটাই হলো আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম ও খোলাফাই রাশিদিনের সন্ন্যতের আলোকে মুসলমানদের ইমাম এ ধরনেরই হবে নেতা এরকমই হবে কিন্তু এরপরে আমরা বলবো যে হ্যাঁ দুই দিক থেকেই ইমাম পথভ্রষ্ট হতে পারে ধর্মীয় দিক থেকে যারা নেতৃত্ব দিবেন তারা যদি কোরআন ও সুন্নার অনুসারী কোরআন ও সুন্নার জ্ঞান তাদের মাঝে না থাকে এবং এর অনুসারী না হন তাহলে ধর্মীয় দিক থেকে যারা এভাবে নেতৃত্ব দিবেন তারা মানুষকে পথভ্রষ্ট করবে বাস্তব সেটা আজকে আমরা এর প্রমাণ পাচ্ছি দ্বিতীয় হলো পার্থিব দিক থেকে যারা নেতৃত্ব দিবে কিন্তু তাদের মাঝে দিন নেই বরং তারা অমুসলিমদের দালাল হিসাবেই মুসলিমদের নেতৃত্ব দিচ্ছে সেই হিসাবেও তারা মানুষকে পদভ্রষ্ট করছে আসুন সে বিষয়ে দীর্ঘ যাচ্ছি না হাদিসে শেষে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন ওয়ালা অন্নবন্যা কাবা ইলমিন ওম্মাচি বিল মুশরিকিন কেয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না আমার উম্মাতের কিছু কবিলা কিছু গোত্র কিছু জনপদ তারা মুশ্রিকদের সাথে মিশ্রিত হয়ে যাবে সম্মিলিত হয়ে যাবে এবং আমার উম্মাতের কিছু মানুষ কিছু কবাইল কবিলা গোত্র কিছু গোষ্ঠী কিছু জনপদ তারা প্রতিমার আবাদত করবে যতক্ষণ না ততক্ষণ না কেমন প্রতিষ্ঠিত হবে না এ বিষয়টি আজকে দূরে নয় আজকে কত রকমের পূজা সবগুলি তো প্রতিমা আর আবাদত আর উম্মাতের মাঝে তিরিশ জন মিথ্যুক এর আবির্ভাব ঘটবে সকলেই দাবি করবে যে আমি হলাম নবী আসলেই ও আনা খাতুমুন নবীন কেউ তো তো নবী নয় সবগুলি মিথ্যা কারণ আমি হলাম সর্বশেষ নবী আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী নেই আর আমার উম্মতের মাঝে এমন একটি দল যারা হাতের উপর প্রতিষ্ঠিত থাকবে যারা তাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না হাত্তা আমরুল্লাহ চাবারা কুয়া আলা যতক্ষণ না আল্লাহ সুবাহ হুয়া নির্দেশ এসে যায় অর্থাৎ কেয়াম আসা পর্যন্ত এ দল পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত থাকবে তারা হক এর উপরে বিজয়ী হবে প্রিয় বন্ধুরা এ হাদিস বা এ অধ্যায় আমাদেরকে অনেকগুলি বিষয় শিক্ষণীয় বিষয় আমাদের মাঝে উপস্থাপন করছে যে বিষয়গুলি নিয়ে আমাদের একটু গুরুত্ব সহকারে বা একটু খোলামেলা আলোচনা হওয়া প্রয়োজন মনে করছি তাই আজকের এ দর আমরা সময় শেষ হওয়া এখানেই শেষ করতে যাচ্ছি ইনশা আল্লাহ পরবর্তী দর্শে আমরা এই বিষয়গুলিকে আরো সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দর্শন করছেন শুনছেন এবং সামনের দর্শগুলিতেও থাকবেন আল্লাহ আপনাদের আমাদের সবাইকে যাচাই খার দান করুন والسلام عليكم ورحمة الله وبركاته